রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আউদুবিল্লাহি মিনা শৈতানির রাজিম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবিহি ওসাল্লাম তসলিমান কাসীরা আল্লাহ তাল্লাহর পরিচয় এবং বরত্ব সম্পর্কে জানার একটি উপায় হচ্ছে তার সুন্দরতম নাম আল আসমাউল উল হুসনা সম্পর্কে জানা আল্লাহ তাল্লাহ নিজেই নিজেকে নামকরণ করেন তাকে নাম প্রদানের মতো কেউ নেই আল্লাহ তাল্লাহর সুন্দরতম নামসমূহের মধ্যে একটি নাম হচ্ছে তিনি আল কাইয়ুম এই নামের অর্থ যিনি সব কিছুর ধারক ও বাহক যিনি শাশ্বত এই নামটি কোরআনে তিনবার এসেছে এবং প্রতিবারই আল হাই নামের সাথে জোড়া হিসেবে এসেছে ইল্লাহু কাইয়ুম আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক আল্লাহ তালা তিনি আল কাইয়ুম তিনি স্বয়ংসম্পূর্ণ তিনি নিজেই নিজেকে ধারণ করেন তার কারণেই সমস্ত সৃষ্টি জগৎ টিকে রয়েছে সকল সৃষ্টি তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপরই নির্ভরশীল নন তিনি সব কিছুর ধারক ও বাহক তিনি আল কাইয়ুম কাইয়ুম শব্দটির শব্দমূল হচ্ছে কফ ওয়াও মিম এর মাধ্যমে পাঁচটি অর্থ নির্দেশ করা হয় প্রথম অর্থ দাঁড়ানো বা ওঠা দ্বিতীয় অর্থ কোনো কিছু ঘটা বা সূচনা তৃতীয় অর্থ কোনো কিছু চলমান থাকা জারি থাকা বা অস্তিত্বশীল থাকা চতুর্থ অর্থ কোনো কিছু নির্মাণ করা বা প্রতিষ্ঠিত করা পঞ্চম অর্থ সঠিকভাবে কোনো কিছুর ব্যবস্থাপনা বা পরিচালনা করা এই শব্দমূলটি বাইশটি বিভিন্ন রূপে ছয়শত ষাট বার এসেছে যেমন কোথাও এসেছে কম তারা উঠে দাঁড়ালো আকিমো প্রতিষ্ঠা করা ইস্তেকমা বা দৃঢ় থাকা আল কিয়ামা বা পুনরুত্থান দিবস একটু আগেই আমরা বলেছি আল কাইয়ুম নামটি যতবারই কোরআনে এসেছে প্রত্যেকবারই আল হাই নামের সাথে জোড়া হিসেবে এসেছে আল হাই এই নামের অর্থ হচ্ছে যিনি চিরঞ্জীব চিরন্তন অমর চিরায়ত সেই আল্লাহ সুবহানাহ তাআলা আল কাইয়ুম হল সেই চিরঞ্জীব সত্তার স্বয়ং সম্পূর্ণ হওয়ার বৈশিষ্ট্য তিনি নিজেই নিজেকে ধারণ করেন তিনিই সব কিছুর ভিত্তি তার কারণেই আসমান জমিন তথা সৃষ্টি জগতের সব কিছু টিকে রয়েছে তিনি সকলের প্রয়োজন পূরণ করেন সব কিছু পরিচালনা করেন অথচ তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী তার কাছেই সকলকে ফিরে যেতে হবে আল্লাহ তালা বলছেন وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما সেই বিচারের দিনে সকলের মুখমণ্ডল অবনমিত হবে চিরঞ্জীব সব কিছুর ধারক আল হাই এবং আল কাইয়ুম আল্লাহ তাল্লার সামনে সেই দিন যে ব্যর্থ হবে সে জুলুমের ভার বহন করবে আল কাইয়ুম এই নামটি এসেছে আল কিয়াম শব্দ হতে এই শব্দমূলটির মাধ্যমে ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় প্রকাশিত হয় যেমন ইকামাত অর্থাৎ ফরজ সালাদ শুরু হওয়ার আগে যে আহ্বান জানানো হয় সেটা হচ্ছে ইকামা দ্বিতীয়ত কিয়াম অর্থাৎ যখন আমরা সালাতে দাঁড়াই তখন দাঁড়ানো অবস্থায় কোরআন তিলাওয়াত করি রুকু সিজদা বা বসে থাকা অবস্থায় আমরা তিলাওয়াত করি না আমরা দাঁড়ানো অবস্থায় কোরআন তিলাওয়াত করি এভাবে মুমিনের জন্য আল কাইয়ুম সব কিছুর ধারক আল্লাহ তাল্লার সঙ্গে নৈকট্য অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কিয়ামুল্লাইল বা রাতের সালাত অর্থাৎ তাহাজুদের সালাত আদায় করা প্রকৃত মুমিন সবসময় আল কাইয়ুমের দিনের উপরে ইস্তেকামাত থাকে অর্থাৎ সরল পথ সিরাত আল মুস্তাকিমের উপর সে দৃঢ় থাকে এবং সে জানে কিয়ামতের দিনে আল কাইয়ুমের সামনে আমাদেরকে কিয়াম করতে হবে বা দণ্ডায়মান অবস্থায় থাকতে হবে এবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আল কাইয়ুম নামের কিছু বরকত আমরা অর্জন করতে পারি প্রথমত সালাহ বা সালাত প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত বেশি বেশি সুরা ইখলাস পাঠ করা কারণ এই সুরা ইখলাসের মাঝে আল কাইয়ুম সব কিছুর ধারক আল্লাহ তাল্লার বৈশিষ্ট্য ও গুণ বর্ণনা করা হয়েছে তিনি সমাদ যিনি স্বয়ং সম্পূর্ণ তিনি নিজেই নিজের ধারক ও বাহক তিনি অমুখাপেক্ষী অভাবমুক্ত আল কাইয়ুম নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে জীবন জীবিকা ধারণে যারা অভাবী তাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করা আল কাইয়ুম আল্লাহ তাল্লাহ সব কিছুর ধারক এবং বাহক তিনি জীবন জীবিকার ক্ষেত্রে আমাদের কাউকে কারো উপরে স্বচ্ছলতা এবং প্রাচুর্য প্রদান করেছেন আবার আমাদের মাঝে কেউ আছে যারা অভাবী আল্লাহ তাল্লাই সকলের প্রয়োজন পূরণ করে থাকেন আল কাইয়ুম নামের বরকতে আমাদের উচিত সেই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদেরকে তাদের জীবন জীবিকা ধারণের কাজে সাহায্য প্রদান করা এভাবে আল কাইয়ুম নামের একটি বরকত আমরা অর্জন করতে পারি যখন আমরা অনুভব করতে পারব আমাদের সকল প্রয়োজনের জন্য আমরা সেই চিরন্তন সব কিছুর ধারক আল হাইউল কাইয়ুম আল্লাহ তালার মুখাপেক্ষী তখন কোনো কিছু অর্জনের কারণে আমাদের অহংকারী হওয়া মানায় না একমাত্র তিনিই অহংকারের যোগ্য কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ সব কিছুর ধারক এবং বাহক একমাত্র তিনি চিরঞ্জীব আর সব কিছু ধ্বংসশীল একজন ব্যক্তি যত সুস্থ এবং শক্তিশালী হোক না কেন সময়ের সাথে সাথে সে দুর্বল হতে থাকে ধীরে ধীরে রোগ ব্যাধি তাকে ঘিরে ধরে বার্ধক্য ঘিরে ধরে একসময় শরীর ও মন অচল হয়ে সে মৃত্যুবরণ করে আমরা যত শক্তিশালী হই না কেন আমাদেরকে মনে রাখতে হবে আমরা সবাই টিকে থাকার জন্য আল কাইয়ুম আল্লাহ তাল্লার উপর নির্ভরশীল এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে আল কাইয়ুমের দিন কায়েমের জন্য কাজ করে যাওয়া আল্লাহ তাল্লাহ তিনি আল কাইয়ুম তিনি সব কিছুর ধারক এবং বাহক তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন বরং আমরা তার মুখাপেক্ষী কাজে সেই আল্লাহ তাল্লাহ যখন ওয়াদা প্রদান করেছেন যদি আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে সাহায্য করি তিনিও আমাদেরকে সাহায্য করবেন দিনের উপর আমাদের কদমকে দৃঢ়তা দান করবেন তখন অবশ্যই তার দিনের জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত আল্লাহ তাল্লাহ বলেছেন يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং দিনের উপর তোমাদেরকে দৃঢ়পদ রাখবেন এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে কিয়ামতের দিন সম্পর্কে চিন্তা করা কারণ সেই দিন আমাদের সকলকেই আল কাইয়ুমের সামনে কিয়াম করতে হবে অর্থাৎ বিচারের জন্য তার সামনে দাঁড়াতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন অচিরেই তোমাদের প্রত্যেকের সঙ্গে তোমাদের রব বাক্য বিনিময় করবেন তখন তোমাদের এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না কোনো পর্দা থাকবে না বান্দা একবার তাকাবে ডান দিকে তখন সে তার অতীত আমল ছাড়া আর কোনো কিছুই দেখতে পাবে না আবার তাকাবে তার বাম দিকে তখনও সে তার অতীত আমল ছাড়া আর কোনো কিছুই দেখতে পাবে না এরপর সে সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না এরপর রাসুল্লাহ সাল্লাহ বলছেন কাজেই তোমরা জাহান্নামকে ভয় করো এমনকি এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো আল কাইয়ুম সব কিছুর ধারক ও বাহক আল্লাহ তাল্লার নৈকট্য অর্জনের একটি উপায় হচ্ছে রাতে কিয়াম করা কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজুদের সলাত আদায় করা মুসলিম শরীফের হাদিসে এসেছে ফরজ সলাতের পর শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত বা কিয়ামুল্লাইল এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে সব সময় আল্লাহ তাল্লার কাছে এই নামের মাধ্যমে দোয়া করা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লাহ ওলা তাকিলনি ইলা নফসি তরফতা আইন يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين হে চিরঞ্জীব সবকিছুর ধারক আমি আপনার রহমতের আকাঙ্ক্ষী আমার সকল অবস্থাকে সংশোধন করে দিন একটি মুহূর্তের জন্যও আমাকে নিজের নফসের উপরে ছেড়ে দেবেন না ওসলাল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني الى نفسي طرفه عين রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015